আমরা সবাই এক নতুন দিনে স্বপ্ন বুকে পথ পাড়ি দিতে চাই আমরা সবাই এক নতুন দিনে স্বপ্ন বুকে পথ পাড়ি দিতে চাই আমরা সবাই এক নতুন দিনে স্বপ্ন বুকে পথ পাড়ি দিতে চাই যদিও রবে না জানি পুষ্পে সাজানো পথ রবেই রবে কণ্টকময় কণ্টকময় আমরা সবাই এক নতুন দিনে স্বপ্ন বুকে পথে পাড়ি দিতে চাই আমরা সবাই এক নতুন দিনে স্বপ্ন বুকে পথে পাড়ি দিতে চাই বাধার পাহাড় গুলো মারিয়ে মোরা মুক্তির মঞ্জিলে হব আগুয়া আল কোরআনের আলো ছড়িয়ে মোরা ভেঙে দেব বাতিলের শত আয়োজন বাধার পাহাড় গুলো মারিয়ে মোরা মুক্তির মঞ্জিলে হব আগুয়া আল কোরআনের আলো ছড়িয়ে মোরা ভেঙে দেব বাতিলের শত আয়োজন আমাদের ধমনীতে বিজয়ের উল্লাস পরাজয় পাবে না কোঠায় আমরা সবাই এক নতুন দিনে স্বপ্ন বুকে পথে পাড়ি দিতে চাই আমরা সবাই এক নতুন দিনে স্বপ্ন বুকে পথে পাড়ি দিতে চাই যদিও রবে না জানি পুষ্পে সাজানো পথ রবে রবে কণ্ঠকুমায় কণ্ঠকুমায় আমরা সবাই এক নতুন দিনে স্বপ্ন বুকে পথে পাড়ি দিতে চাই আমরা সবাই এক নতুন দিনে স্বপ্ন বুকে পথে পাড়ি দিতে চাই জালিমের হাত যত সামনে আসু আমরাই প্রতিরোধ গড়ব আবার মানুষের মন গড়া মন্ত্র ভেঙে আনবই সোনালি সেদিন রাশেদা জালিমের হাত যত সামনে আসুক আমরাই প্রতিরোধ গড়ব আবার মানুষের মন গড়া মন্ত্র ভেঙে আনবই সোনালি সেদিন রাশেদার আমাদের বুক জুড়ে স্বপ্ন আঁকা তাই রাজ শুধু চাই আমরা সবাই এক নতুন দিনে স্বপ্ন বুকে পথে পাড়ি দিতে চাই আমরা সবাই এক নতুন দিনে স্বপ্ন বুকে পথ পাড়ে দিতে চাই যদিও রবে না জানি পুষ্পে সাজানো পথ রবে রবে কণ্টকময় কণ্টকময় আমরা সবাই এক নতুন দিনে স্বপ্ন বুকে পথ পাড়ে দিতে চাই আমরা সবাই এক নতুন দিনে স্বপ্ন বুকে পথে পাড়ি দিতে চাই আমরা সবাই এক নতুন দিনে স্বপ্ন বুকে পথে পাড়ি দিতে চাই আমরা সবাই এক নতুন দিনে স্বপ্ন বুকে পথে পাড়ি দিতে চাই